বর্তমানে আমাদের উপরে বহুত বড় মুবারক এক মাস চলছে এই মাসে আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়াতে তাশরিফ এনেছিলেন এবং আল্লাহর ফয়সালায় এই মাসেই তিনি আবার দুনিয়ার থেকে আল্লাহর দরবারে চলে গিয়েছিলেন তার আগমন তার প্রস্থান আল্লাহর রাজীব কুদরত একই বাসে হয়েছে এর দ্বারা আমাদের এক বিরাট সবক দেওয়া হয়েছে ওনার দুনিয়াতে আসা যাওয়া যে একই মাসে আল্লাহ তালা দিলেন এটা একটা জবরদস্ত সবক ক্লাস এটা উপদেশ উপদেশটা এই যে আল্লাহ রাবুল আলমিন যে আখিরি নবীর উপরে আখিরি কিতাব নাজিল করেছেন আখিরি উম্মতের দায়াতের জন্য সেই কিতাবের ব্যাখ্যাও দিয়েছেন যাকে সুন্নত বলা হয় এবং এর সমষ্টিকে শরিয়াত বলা হয় সুন্নত বলা হয় তো নসিয়াত এটা এই যে দিন ইসলাম আমাদের যে শরিয়াত এটা কোনো আনুষ্ঠানিকতার নাম না এটা হল নিজের জেন্দেগের উপরে নিজের পরিবারের উপরে আল্লাহর বান্দাদের উপরে জারি করার একটা মেহনত যার জন্য কোনো টাইম টেবিল দেওয়া হয় নাই যেটা তোমরা রবিউল আওয়ালে করো তো টাইম দেওয়া হয় সারা বছর বারো মাসের বারো মাস আল্লাহ যাকে যতটুকু হায়াত দান করেন তার হায়াত এই কাজের জন্য হায়াত এই কাজের জন্য যদি সে ব্যবসা করবে চাকরি বাকরি করবে বাজার ঘাট করবে বিবি বাচ্চা থাকবে কিন্তু এইগুলো নেহায়াত আনুষঙ্গিক যা জিন্দগির লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে না লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে এই একটা জিনিস জাল্লার হাবিব সাল্লা সাল্লাম নবুয়াতের তেইশ বছরে যে শিক্ষা দীক্ষা রেখে গেলেন এইটা তুমি শেখো এটাই কাজ এটা নিজের উপরে জারি করো আল্লাহর বান্দারদের উপরে জারি করো এই কাজ আখের উম্মতের এটাই কাজ এটা না শিখে কেউ সারা দুনিয়ার ডিগ্রি নিয়ে আসলো কাফেররা কত ডিগ্রি চালু করছে এবং তার কত ফজিলাত তারা ঘোষণা করছে যে এই ডিগ্রি নিলে তুমি সমাজের মধ্যে প্রথম শ্রেণীর নাগরিক আরো কত বেশি কিন্তু আল্লাহ রবাহ আলমিন ওইসব ডিগ্রির উপরে কোন বালুকনা ফজিলাত ঘোষণা করেন নাই যে এর জন্য কবরে হাসরে তাদেরকে কোনো মর্তবা কোনো ফজিলাত দিবেন না তার কাছে তো এলেন একটাই যেটা তিনি লহে মাহফুজ থেকে নাজিল করছেন এটাই এলেন এর বাইরে আপনি যা আনবেন যত বড় দেশের থেকে আনেন ওটা পজিশন আর একজন দর্জির পজিশন এক সমান ওইটার পজিশন আর একজন কৃষকের পজিশন এক সমান এক সমান এক লেভেল আমাদের দেশে কৃষক আছে একদম কাঁচা দিয়ে লাঙ্গল নিয়ে হাল চাষ করতেছে এর একদিক দিয়ে হালাল রিজিকের একটা দিক দিয়ে অভিজ্ঞতা আছে যিনি ডাক্তার হয়ে গেলেন তার আর একদিক দিয়ে অভিজ্ঞতা আছে ইঞ্জিনিয়ার হয়ে গেলেন বিল্ডিং এর নকশা করতে পারে ওনার আর একদিক দিয়ে অভিজ্ঞতা আছে অভিজ্ঞতার লাইন ভিন্ন এক একজন এক লাইনে অভিজ্ঞতা কিন্তু অভিজ্ঞতার লাইন ভিন্ন হওয়া সত্ত্বেও আল্লাহর দরবার তাদের মর্তবা ভিন্ন না কিন্তু তাদের মর্তবা ভিন্ন না মর্তবার এক কৃষকের যে মর্তবা দর্জি সাহেবের যে মর্তবা দামি দামি বাবুশ্রী সাহেবের যে মর্তবা ডাক্তার সাহেবের সেই মর্তবা ইঞ্জিনিয়ার সাহেবের সেই মর্তবা আল্লাহর কাছে মর্তবার দিক দিয়ে এগুলো সব এক লেভেল এগুলো হালাল রেজেক অর্জন করার জন্য একটা সোর্স সোর্স হিসেবে সবগুলো সমান এর কোনটা আসমানি এলেম নয় যদিও দ্বারা পার্থক্য করছে আমাদের পরিবেশ পার্থক্য করছে কিন্তু এটা আমাদের জবানি জমা খরচ আমরা নিজেরা পার্থক্য করে নিচ্ছি এই পার্থক্য আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না তিনি কোনো পার্থক্য করবেন না সেখানে পার্থক্য হবে যদি আপনার কাছে আসমানি এলেম থাকে এবং আপনি সেই অনুযায়ী আমল করেন আর আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দেন তখন আপনাকে যে শিক্ষিত বলা হবে আপনাকে রসুলের জবানে আলেম স্বীকৃতি দেওয়া আলেম এই স্বীকৃতি দেওয়া হবে নায়েবে রসুল স্বীকৃতি দেওয়া হবে এখন আপনার জন্য এত ফজিলাত এত ফজিলাত যে এটা বলেও শেষ করা কঠিন বলেও শেষ করা কঠিন আসমান জমিনের সমস্ত মখলুক তার জন্য দোয়ায় লেগে গেছে সমস্ত মখলুক এই লোকের জন্য দোয়া করছে আল্লাহ এই লোকের জন্য দুনিয়া টিকায় রাখছে আল্লাহ এই লোকের জন্য সবাইকে খাওয়াইতেছে এইটা দিয়ে আল্লাহর দরবারে মানুষ দামি হইতে পারে إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير আল্লাহর দরবারে দাম হবে এলেম আর তাকোয়া দ্বারা এলেম দ্বারা জানা হয় তাকোয়া দ্বারা আমলে পরিণত করা যায় এইটার দ্বারা আল্লাহর দরবারে দাম বাড়বে এটা নেই দুনিয়ার সমস্ত ডিগ্রি আপনি জমা করলেন সমস্ত ডিগ্রি আল্লাহর কাছে এই জন্য আপনার সওয়াল জব মাফ হবে না কবরে কবরে সওয়াল জব মাফ হবে না এই লোক পঞ্চাশ বছর লাগায় যত ডিউটি ইয়ে ছিল ডিগ্রি ছিল বিচার অর্জন করছে এর প্রশ্ন উত্তর মাফ করে দাও কোন হাদিস কোন হাদিস নেই আল্লাহ যারা নাজল করছেন আল্লাহ কিন্তু ওইটার দাম আর মানুষ অভিজ্ঞতার আলোকে যারা করছে এটা একটা টেকনিক হালাল রিজিকের একটা টেকনিক পলিসি পদ্ধতি দেখেন না ধান নিয়ে গবেষণা হইতেছে তো কত রকম ধান আবিষ্কার হইতেছে কোন ধান আছে পানি যত বাড়বে ওই ধান পানির সার পানির থেকে উপরে থাকবে যত পানি হোক তারা গবেষণা করতেছে বিভিন্ন সবজি নিয়ে গবেষণা করতেছে আল্লাহ তারা তারা কি দান করছেন এখন বারো মাস টমেটো পাওয়া যায় বারো মাস ঢাড়স পাওয়া যায় আরো বিভিন্ন তরকারি পাওয়া যায় এগুলো হালাল রিজিকের কতগুলো টেকনিক এটা যারা অর্জন করবে তাদেরকে টেকনিশিয়ান বলা হবে উনি একজন টেকনিশিয়ান কিন্তু মানুষ কখন বলা হবে যখন উনি আল্লাহর গোলামে শিখবে আমার কোন খালিক মালিক আছে আমার দায়িত্ব তার গোলামি করা তিনি কি কাজের জন্য আমাকে সৃষ্টি করেছেন ওটা জানা ওটা বাস্তবায়ন করা এইটা এই লোকটার দাম হবে একে এখন ইনসান বলা যাবে ইনসান বলা যাবে এর আগে তাকে ইনসান সঠিক অর্থে ইনসান যাকে বলে যে খালেক মালিককে চিনে ওই ইনসান বলা যাবে টেকনিশিয়ান বলেন ডাক্তার বলেন অমুক বলেন তমুক বলেন ঠিক আছে ডাক্তার বলেন সব কিছু বলেন ইনসান বলা যাবে আল্লাহর গোলামি যতক্ষণ না শিখল তো সে অনেক কিছু হয়ে গেল ইনসান হল তার ব্যাপারে আয়াত নাজল হয়েছে উলাইকা এরা চতুষ্পদ জন্তুর ন্যায় চতুষ্পদ জন্তুর ন্যায় এই মানুষ নামের এই লোকগুলো চতুষ্পদ জন্তুর ন্যায় আল্লাহ সামনে আরো বলতেছেন বরং তারা আরো কয়েক ডিগ্রি নিচ্ছে ওইটুক করলেও পুরাপুরি হক আদায় হবে না চতুষ্পদ জন্তুকে ছেড়ে দিলে তা তার দাম কিছুটা বাড়বে এটুকু অন্তত হইতে পারছে আল্লাহ বলছেন বালহুম আবাল ওর থেকেও নিচ্ছে কারণ চতুষ্পদ জন্তুর মধ্যে অনেক ভালো ভালো গুণ পাওয়া যায় একটা কুকুর সারা রাত জাগে আপনার গেটের মধ্যে পাহারা দিবে দোস্ত আসলে হালকা ডাক দিবে অচেনা লোক আসলে সাংঘাতিক ডাক দিবে ডাকতে ডাকতে প্রেশান হয়ে যাবে ও ডাক শুনে বুঝবেন যে আপনার দোস্ত আসছে না দুশ্মন আসছে সারা রাত জাগে তা আপনার খেদমত আঞ্জাম দিচ্ছে আপনি তারা দুটা হাড্ডি দিচ্ছেন আবার যদি আপনি তাকে পিটাই করেন ভাগ আমার বাড়িতে থাকবে না এই কুকুরকে ভাগাইতে পারবেন না থাকবে না সে কারণ সে আপনার প্রতি এতটা কৃতজ্ঞ যে সে জানে যে এই লোকটা যেহেতু আমার মনিব তার অধিকার আছে আমাকে পিটানো কিন্তু আমার অধিকার নেই তার দরজা ছেড়ে চলে যাওয়া কুকুরের এই অনুভূতি আছে তো আমাকে মারতে পারে আমি তার দরজা ছাড়তে পারি না আর আমাদেরকে আল্লাহ যদি একটু বিপদ দেয় একটু বিপদ যদি দেয় ছেলে মারা গেছে এই হচ্ছে সেই হচ্ছে দোকানে লস হয়ে গেছে আমরা বিছানায় পড়ে দেয় কিসের নামাজ কিসের কোরআন তেলাওয়াত কিসের দান খয়রাত সব বন্ধ তার কাছে দান খয়রাত চান ভাই মসজিদের কাজটা আটকা মসজিদের কাজটা আটকা আছে আপনি মেহরবানি করে কিছু করেন এখানে আশঙ্কা আছে এগুলোকে আল্লাহকে গালে দিয়ে বসে কিনা কারণ তারটা বিপদ হয়েছে এই বিপদ হওয়াতে সে মনক্ষুণ্ণ অথচ সত্যিকার অর্থে মুসলমান যে সে বিপদে খুশি হয় আগুন দেখলে স্বর্ণ খুশি হয় কেন আমি যে পিওর এক্ষুনি প্রমাণ হয়ে যাবে এত কত প্রমাণ হতে চল না আমি কি পিওর তার সিটি গোল্ড অনেকে তাকে সিটি গোল্ড মনে করতেছে এখন আগুন আনা হয়েছে তো গালানো হবে হ্যাঁ স্বর্ণ মহাখুশি মহাখুশি দেখি আমি সিটি গোল্ড না অরিজিনাল স্বর্ণ পরীক্ষা হয়ে একজন সত্যিকার মমিন যে আল্লাহ তাকেও পরীক্ষা নেন তার উপরও বিপদ আপদ দান করেন তারও চোখ দিয়ে পানি আসে কিন্তু আন্তরিকভাবে সে খুশি যে আমি আল্লাহকে কিভাবে বুঝাইতাম সুদিনে সবাই আলহামদুল্লাহ পড়তে পারে মাসে লাখ লাখ টাকা আসতেছে ছেলে মেয়ে প্রত্যেকের জন্য গাড়ি কিনছেন গুলশানে বাড়ি হয়ে গেছে আপনার আলহামদুল্লাহ বলতে অসুবিধা কি এই লোক তো খুব সহজ আলহামদুলিল্লাহ পড়া কিন্তু যখন আল্লাহ একটু পরীক্ষা নেবেন একটু টোকা দিবেন আপনি তো মাটির কিছু কিনতে গেলে টোকা দেন একটা জামার কাপড় কিনতে গেলে কয় দোকান ঘুরেন একটা লঙ্গি কিনতে গেলে কয় দোকান দেখেন যেহেতু এটাকে আপনি আপন করবেন আপন করার জন্য আপনি এত পরীক্ষা নিরীক্ষা করে কিনতেছেন তো আল্লাহ যে আপনাকে আপন করে নিবেন আপনাকে আল্লাহর আশেক সাব্যস্ত করবেন তো আপনাকে একটু টোকা দিয়ে দেখবেন না ওটার নামই পরীক্ষা বিপদ আসবে তখন আপনি আমি আল্লাহর উপর রাজি খুশি থাকি না আল্লাহর উপরে মনক্ষুণ্ণ হই এটা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন যে আপনি রক্ত দেওয়ালা মজনু না আপনি হালুয়া খানেওয়ালা মজনু লাইলার বাড়িতে নাকি অনেক মজনু জমা হয়ে গেছে লাইলা অপারেশন এত মজনু করতে কাজ মজুদে একটা হবে পরে সে পরীক্ষা নিল যে আমাকে রক্ত দিতে হবে খুব প্রয়োজন যারা মজনু আছে আঙ্গুল কাটে রক্ত দিতে বলো অরিজিনাল মজনু যে সে তো সাথে সাথে তৈরি হয়ে গেল বললো কোন আঙুল কাটতে হবে দিকে আসো বলি কোন আঙুলে রক্ত চাইছে সেটা শহীদ করে দিব আমি বাকিটা কেউ রাজি হল না বলল না আমরা তো হালুয়া খাইতে আসছি আমরা তো হালুয়া খানেওয়ালা বুঝলুন আমরা রক্ত দেওয়ালা না তাই বলতেছিলাম গুলশান বাড়ি করছেন এতগুলো গাড়ি আপনার আপনার জন্য সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়া এটা কিছু না কিন্তু তার বিপদ অ্যাক্সিডেন্ট করছে পা একখান ভেঙে গেছে তার মা মারা গেছে কত রকম বিপদ মানুষের হইতেছে আজকে একটু আগে আমরা যাত্রাবাড়ির থেকে আসলাম ওখানে দুই দিন ব্যাপী ইজতেমা হইতেছে মজলিসে দাওয়াতুল হকের গত জুমায় আপনাদেরকে দাওয়াত দিয়েছিলাম আমি মার্শাল অনেকে গেছে আমি তাদেরকে দেখছি সেখানে দুটা লোক রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে একটা বাস মনে হয় ব্রেক ফেল করছে ওদের উপর দিয়ে করছে এক মিনিট আগে লোকগুলো জিন্দা এক মিনিটের মধ্যে লোকগুলো মুর্দা এক মিনিটের ব্যবধান গল্প করতেছিল ওরা কি জানে যে এক মিনিটের পর আমরা মুর্দা হয়ে যেতেছি সেরে এক মিনিট পরে আমরা মুর্দা হয়ে যেতেছি আমাদের আর হাত পা লড়বে না আর নামাজ পড়া যাবে না আর হাত তোলা যাবে না দোয়া করা যাবে না এই হাত কাফনের মধ্যে ঢুকে যাবে এই হাত আর তোলা যাবে না দেখে চিন্তা করছিল এরা তো দুনিয়ার কোন পরিকল্পনা নিয়ে হয়তো আলোচনা করতেছিল কোথায় যাবে কি করবে দেখেন দুনিয়ার হায়াত কত ক্ষণস্থায়ী কত ক্ষণস্থায়ী যে এক মিনিটের মধ্যে তারা লাশ হয়ে গেল একদম ডেড বডি হায়াতের হ্যাঁ, আর কিছুই নেই তো আল্লাহ রব্বুল আলমিন নানান ভাবে আমাদেরকে টোকা দিবেন ওই সময় আমরা আমাদের দিলের অবস্থা কি হয় ছেলে মারা গেছে একটাই ছেলে ছিল মারা গেছে তার মানসিক অবস্থা কি হয় প্রায় লোক বলে বসে আল্লাহ কত মানুষের দশটা ছেলে তুমি দেখলে না চোখে আর আমার মাত্র একটা ছিল এটা তুমি দেখতে পাইলা এই কথা বলে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ না সত্যি তো সে ফেল হয়ে ফেল হয়ে গেল এটাই বলতেছিলাম যে আমরা টেকনিশিয়ান হইতে পারবো এক একজন এক লাইনের টেকনিক জানে কিন্তু ইনসান তখন হইতে পারব ইনসান হইতে গেলে খালেক মালিককে চিনতে হবে বলতেছিলেন একটা কুকুর তার মালিককে চিনে সারা রাত পাহারাদারি করতেছে নিজে না ঘুমায় একটা ঘোড়া কোরআন শরীফে আসছে তা ঘোড়া তার মালিককে চিনে এ সম্পর্কে কোরআন শরীফে আসছে والعاديات ضبحا তার মালিকের ইশারায় হাফাইতে হাফাইতে দৌড়াইতেছে তার মালিক তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাচ্ছে এত বেগে দৌড়াইতেছে ঘোড়া হাফাইতেছে والعاديات ضبحا যেহেতু পাহাড়ি পথ আরব দেশ পাহাড়ি তো বেশি এই পাহাড়ের মধ্যে দিয়ে ঘোড়া দৌড়েতেছে তার ঘুরের আঘাতে আর পাথরের ঘষায় পায়ের থেকে আগুন বেরোয় فالموريات قدحا فالمغيرات سبحا অনেক প্রভাতে এখনো লোক ওঠে নাই এই প্রভাতে দুশ্মনের উপরে হামলা করছে তাদের প্রস্তুতি নেওয়ার আগে হামলা করতেছে আর ঘোড়াটা এমন দৌড়ে দৌড়েছে তার পায়ের আঘাতে উপরে ধোয়ার মতো ধুলা জমা হয়ে গেছে সাধারণত এই সময় ধুলা জমা হয় না কাল মুগিরাতে সুবাহা প্রভাতে দুষ্কন বাহিনীতে পৌঁছে গেছে এই প্রভাতে কিন্তু সাধারণত হয় না সূর্য ওঠার পরে যখন রৌদ্র পড়ে তখন দৌড়াইলে ধুলাবালি ওড়ে কিন্তু এই ঘোড়া এত দ্রুত দৌড়াইতেছে যে সময় তার ধুলাবালি হওয়ার কথা না তার দৌড়ানোর বেগের কারণে ওই সময় ধুলাবালি হয়ে গেছে তার মাথার উপরে মানে ধুলাবালি ধোয়া ওয়াসাপনা বিহি জাম্মা এবং তার মনে মনিবের সারায় দুশ্মনের বাহিনীর মধ্যে সে ঢুকে পড়ছে ঘোড়ার কিন্তু এতটুকু অনুভূতি আছে যে এগুলো দুশ্মন এদের প্রত্যেকের কাছে তীর তলোয়ার আছে এরা আমাকে খতম করার জন্য কোন চেষ্টায় ত্রুটি করবে না এইটুক এলেন ঘোড়ার আছে প্রত্যেক প্রাণীকে তার যান বাঁচানোর মতো একটা জ্ঞান মানুষের মতো তো লম্বা জ্ঞান দেয় নাই যান বাঁচানোর জন্য রুজি তালাশ করার জন্য যেটুক এলেম দরকার যেটুক জ্ঞান দরকার এটা আল্লাহ দিচ্ছে তো সে দেখতেছে চতুর্দিক দিয়ে দুশ্মনের তীর তলোয়ার কিন্তু মনিপ চাইতেছে আগে বাড়ো তোমার জান গেলে যাবে আমার জান গেলে যাবে আগে বাড়ো তো ঘোড়া আগে বাড়তেছে আল্লাহ বলতেছেন হাওয়া সাতনা বিহি জামা সেই ঘোড়া দুশ্মনের কাতারের মধ্যে ঢুকে গেছে মনিবের ইশারায় মৃত্যুকে কোনো পরোয়া করে নাই মৃত্যুকে আলিঙ্গন করতেছে সে আল্লাহ বুঝাইতে যেতেছেন এর মনিব এই ঘোড়াকে সৃষ্টি করে নাই এই ঘোড়ার রিজিক সৃষ্টি করে নাই ঘোড়াকে সৃষ্টি করছে আল্লাহ এর রিজিক সৃষ্টি করছে আল্লাহ এ খালি আল্লাহর দেওয়া রিজিকটা ওর মুখের কাছে দিচ্ছে আল্লাহ যে রিজিক তৈরি করছে হ্যাঁ, সোলার ডাল বুটের ডাল ঘাস এইগুলো ওই ঘোড়ার সামনে পেশ করতেছে কিছু পানি দিচ্ছে এইটুক মনিবের কাজ তো আল্লাহ তালা বলতে চেয়েছেন যে এইটুকু অবদানের কারণে আল্লাহর সৃষ্টি করা রিজিক আর পানি সে ঘোড়ার সামনে দিল সামনে দিল এইটুকের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য ঘোড়া এই কোরবানি করল এই কোরবানি করল সে হাফাইতে আমাকে দৌড়াইতেছে তার পায়ের আঘাতে আগুন বের হইতেছে সে অতি প্রভাতে দুশ্মন এলাকায় চলে গেছে মানুষ ঘুমানো ওদের ঘুমানোর টাইম নেই চলে গেছে তার পায়ের আঘাতে ধুলা ধুলা হয়ে গেছে ধোয়া ধোয়া হয়ে গেছে এবং মনিবের ইশারায় দুশ্মনের কাতারের মধ্যে ওই ঘোড়া ঢুকে গেছে একটু দানা পানি সামনে দিল এর শুক্রিয়া ঘোড়ায় কি জানালো এর কৃতজ্ঞতা একটা ঘোড়া কিভাবে প্রকাশ করলো আর তুমি বনে আদম আশরাফুল মখলুকাত তোমার মাওলা তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে সৃষ্টির সেরা করেছেন তোমাকে জবান দিয়েছেন ব্রেন দিয়েছেন স্বাস্থ্য দিয়েছেন কত রকম রিজিক দিয়েছেন তোমার থাকার জন্য ঘর দিয়েছেন তোমার চলার জন্য কত রকম যানবাহন আল্লাহ বানায় রাখছেন তোমাকে ইজ্জত দিয়েছেন তোমাকে বিবি দিয়েছেন তোমাকে আউলাদ দিয়েছেন তোমাকে আল্লাহর পরিচয় দিয়েছেন তোমাকে মমিন বানাইছেন তোমার শরীরের ভিতরে হাজারো অটোমেটিক মেশিন ফিট করে দিচ্ছে বলে চলতেছে অটোমেটিক চলতেছে আপনার সুইচ টিপা লাগতেছে না তাহলে সুইচ টিপলে পাকস্থলী খানা হজম করবে আর সুইচ টিপতে ভুল হয়ে গেলে খানা ওই অবস্থায় থেকে যাবে এরকম ব্যাপার না কিন্তু সব অটোমেটিক সব মেশিনগুলো অটোমেটিক চলতেছে আপনাদের জবান চলতেছে সব চলতেছে এটা আল্লাহ কোরআনে বলেছেন বান্দা আল্লাহর নামত গণনা করার সাধ্য তোমার নেই হায়াত শেষ হবে আল্লাহর নামত গণনা করে শেষ করতে পারবে না আল্লাহ বলতেছেন ঘোড়া এইটুক অবদানের এই স্বীকৃতি দিল এইটুক অবদান দানা পানিতে সামনে দিছে তার এই সুক্রিয়া জানাইল ঘোড়ায় ঘোড়ার আকল কতটুকু আছে আর আমি তোমাকে কি করেছি তুমি আমার শুক্রিয়া জানানোর জন্য কি করেছ মিলাও ঘোড়ার মালিকের অবদান দেখো আর ঘোড়ার পক্ষ থেকে শুক্রিয়া দেখো আর আমি রব্বুল আলমের অবদান দেখো আর তোমার পক্ষ থেকে আমার জন্য শুক্রিয়া কতটুক করেছ তালি করো মিলাও মিলাইলে কি হবে এটাও বলছে মিলাও কি পাইবা ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ এই হবে যে কেউ মিলাবেন আল্লাহ এত নিয়ামত দিয়ে রাখলেন আমি এই নিয়ামত গুলোর কি শকর আদায় করছি এই পাবে ঠিক মানুষ তার পরর দিগারের ব্যাপারে তার খালেক মালিকের ব্যাপারে বড় নাশকর এই রেজাল্ট বড় নাশকর অকৃতজ্ঞ এখন আমি দলিল চাইবেন দলিল দেন মানুষ যে তার প্রতিপালকের ব্যাপারে বড় অকৃতজ্ঞ দলিল দেন তারা দলিল দিচ্ছে ও নিজেই সাক্ষী আল্লাহ দলিল দিচ্ছেন যে এর জন্য কোন পটের থেকে কোনো কাগজ আনা লাগবে না যে দলিল চাইল ওকে চিন্তা করতে বলো তোমারটা তুমি চিন্তা করো তুমি আল্লাহর কি পরিমাণ নেহামত ভোগ করতেছ আর কি পরিমাণ আল্লাহর গোলামি করতেছ তুমি টালি করো তুমি আর সাক্ষী হয়ে দেবা যে আসলে আল্লাহ যা বলছে এটাই ঠিক আমি বড় না আসবো আল্লাহ তালা দলিল দিয়ে দিচ্ছে যে আপত্তি করে দলিল চায় ওকে চিন্তা করতে বলো ও যখন চিন্তা করবে ওই সাক্ষী দিবে না আল্লাহটাই ঠিক আল্লাহর চাইতে এখন সে যে আল্লাহর ব্যাপারে এত অকৃতজ্ঞ হল ঘোড়া তার মালিকের জন্য যা করল সে তার আল্লাহর জন্য এতটুক করল না কেন কি ত্রুটির কারণে পারল না সে কোন জায়গায় ফেল হলো সে এইটা আল্লাহ চিহ্নিত করে দিছে এইটা আল্লাহ তালা চিহ্নিত করে দিছেন মানুষ মালের মহব্বতে সাংঘাতিক কঠিন লিহুব্বিল খৈরি হুব মানে মোহাব্বত খৈর মানে মাল মানুষ মালের মহাব্বতে লা লা মানে সাংঘাতিক সাদিদ মানে শক্ত আল্লাহ গোড়া বের করছেন তুমি আল্লাহর জন্য কেন শুক্রিয়া আদায় করতে পারলে না যে মালের মোহাম্মতে বড় শক্ত এই মাল মাল করতে করতে আল্লাহর ইবাদত করার টাইম পায় নাই ফ্যাক্টরি দেখতে দেখতে তার নামাজ পড়ার টাইম হয়নি ব্যাংকের চেকগুলো মিলাইতে মিলাইতে নামাজ শেষ সব গোড়া কোথায় এই মাল দেখাশোনা মালের হিসাব নিকাশ মালের মোহ এটা করতে দেয় সে আল্লাহর গোলামি থেকে মাহরুম হয়ে গেছে আল্লাহর গোলামের ব্যাপারে সে অকৃতজ্ঞ দেখেন গোড়া কথায় গোড়া আল্লাহ বের করতেছেন এসব সব প্রায় পড়া হয় আমাদের মধ্যে পড়া হয় তা আমরা তো অর্থ বুঝি না এই জন্য আমাদের ভিতরে কোন হ্যাঁ, প্রতিক্রিয়ার সৃষ্টি হয় কি বলা হয়েছে বলা হয়েছে যে তুমি মালের মহাব্বতে খুব কঠিন মাল আল্লাহ দিছে কিন্তু তোমার খরচ করার কোন তৌফিক নেই কারণ হয়ে বসে আছে যখন থেকে ব্যাংক সিস্টেম করা হয়েছে তখন থেকে মানুষ কারণ হওয়া শুরু করছে যখন থেকে ফ্রিজ আবিষ্কার হয়েছে তখন থেকে ফকির মিসকিনটা মাহরুম হওয়া শুরু করছে আগে তো যা বাঁচত ফকিররা পেয়ে দিত নিহুদিরা আমাদের বকিল বানানোর জন্য ফ্রিজ আবিষ্কার করলো আমরা এমনি মালের মহাব্বতে শক্ত আরো শক্ত হয়ে গেল ফকিরা সব মাহরুম ব্যাংক হয়ে গেল খালি জমা করো খরচ করার নাম নেই খালি জমাই করতে আসছে অথচ আল্লাহ বলছেন ষোলো পারা তোমাকে রিজিক জমা করার কোন দায়িত্ব আমি দেই নাই পয়সা করে জমা করার দায়িত্ব দেই নাই তোমার রিজিক তো আমি দিব তোমাকে চাকরিকে দিতে তুমি নামাজ বাদ দিয়ে কোরআন সই করো না নামাজ সই করো না ইমান ঠিক করার জন্য কোনো মেহনত নেই বাপ মার হক জানো না বিবির হক জানো না এইগুলো কোনো ফিকির নেই তোমার খালি মালই তোমার করতে আসো সকাল থেকে রাত বারোটা পর্যন্ত এই মিলে সেই মিলে হ্যাঁ কোন মিলের থেকে লোন আনা যাবে মানুষ তার এটাকে পলিসি বানাইছে মানুষ এটাকে পলিসি বানাইছে মিলের পরে মিল দেয় ফ্যাক্টরি পরে ফ্যাক্টরি দেয় এগুলো দেয় দিয়ে স্টিমিট দেখায় সেই স্টিমিট ব্যাংক অলরা দিয়ে দেয় অথচ দেখা যায় ওর অর্ধেক টাকায় বিল্ডিং হয়ে যাবে উদাহরণ দিলাম বাকি টাকা দিয়েছে গাড়ি বাড়ি কিনে হ্যাঁ বিদেশে অ্যাকাউন্ট খুলে বিরাট কোটি আর বাবা কার টাকা তুমি হালাল করে নিলা আজকে তারা গাড়ি হাঁকাই দিচ্ছে খবর নেন দেখা যাবে এদের বিরাট একটা অংশ এই জনগণের টাকা দিয়ে তারা বড় লোকদের দেখে দিচ্ছে ওদের ঋণগুলো উসুল করা হয় তার থেকে তাকে জাকাত দিতে হবে সে যে ঋণগুলো নিয়ে রাখছে এই ঋণগুলো তার মিল ফ্যাক্টরিতে উসুল করা হয় তো ওকে জাকাত দিয়ে বাঁচাই রাখতে হবে অক্সিজেন দিয়ে বাঁচাইতে হবে জাকাত তো অক্সিজেন এই অক্সিজেন দিয়ে বাঁচাইতে হবে তারে তারপর কোন জাকাত আসবে এটা এই জামানায় শিক্ষিত লোকদের টেন্ডেন্সি নিজে তো আর সহজে গাড়ি বাড়ি করা সম্ভব না এটা প্রজেক্ট দেখাও প্রজেক্ট দেখায় টাকা নাও কিছু লাগাও কিছু গাড়ি বাড়ি করে ফেলবে প্রজেক্টে যা আসে তাই দাও না পারলে বেশি লয়ে যাও আমি যদি শোধ করতে না পারি লয়ে যাও প্রজেক্ট বেশি লয়ে যাও আমার কি আমার তো গাড়ি বাড়ি হয়ে গেছে দুনিয়ার বিদ্যা এই তালিম দিচ্ছে দুনিয়ার বিদ্যা শিখছে ইংরেজদের বিদ্যা শিখছে আল্লাহর গোলামি শিখে নাই ইংরেজরা ডাকাত ইংরেজরা ডাকাতের জাতি সারা ভারতবর্ষ যে ট্রেন লাইন বানাইছিল ভারতবর্ষের লোকের জন্য না ভারতের সম্পদ লুণ্ঠন করে ট্রেনে করে বোম্বে নিয়ে লন্ডন নেওয়ার জন্য বুঝতে মাথা লাগবে ভারতবাসীর জন্য ট্রেন লাইন বানায় নেই সারা ভারতের সম্পদ লুণ্ঠন করে ট্রেনে করে বোম্বাই নিয়ে যাবে মাদ্রাজ নিয়ে যাবে মাদ্রাজ দূর হয়ে যায় বোম্বাইতে কাছে হয় তাদের ওখান থেকে পানির জাহাজে করে লন্ডনে নিয়ে যাবে তার সাথে সে ট্রেন লাইন বসে তারপরে রাস্তাঘাট করে তাদের স্বার্থ থাকে আমাদের স্বার্থ গৌণ তারা মনে করে কয়েকদিন পরে তো এদেশ আমাদের হাতে আসবে আমাদের তো চলাফেরা করা করতে লাগবে এটা আমাদের তো লাগবে এটা তো ভালো করে বানাই আবার কোথাও কেউ বিদ্রোহ করলে তারা পাকড়াও করতে হবে তো ধান খেতে মধ্যে তো রাস্তা বানাও কেয়ারকে দায়িত্ব দিতে ধান খেতে আবার দিতে রাস্তা ভালো ধান খেতে তো পলাইতে না পারে ওটা ধরে আনা না জীবনে যেন রাস্তা ছিল না সব জায়গায় রাস্তা হয়ে গেছে কিন্তু বোঝার মতো কোন নেতা এই দেশে দেখা যেতেছে না কি ঘটনা এত রাস্তা কারা বানাই দিচ্ছে কেন বানাই দিচ্ছে আল্লাহ সেই কথাই বলতেছিলাম আমাদের দেশের লোকেরা যেহেতু এই লুণ্ঠনকারীদের সিলেবাস পড়ে পড়ার কারণে ওই সিলেবাসের তাসির ওই সিলেবাসের তাসিরে সব ব্যাংক লুণ্ঠন করতে আরম্ভ করে সেও প্রজেক্ট দেখায় জনগণের মাল এইভাবে লুণ্ঠন করে খুব ভদ্রভাবে খুব ভদ্রভাবে লুণ্ঠন করে আপনি তাকে ডাকাত বলতে পারবেন না কিন্তু সে ডাকাতি করে বসে আছে তো গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করতে পারলে আমার থেকে নেন আপনার ক্ষমতা থাকে যে আমি আপনার থেকে তিনশো কোটি টাকা নিচ্ছি আপনি নেন কোথায় নেবে সব মিশ্রিত হবে না এই জন্য ওই ইংরেজদের সিলেবাস মানুষকে আল্লাহর গোলামি শেখায় না দুনিয়ার আরামায় শেখায় লুণ্ঠন শেখায় আল্লাহর হাবিব দুনিয়ার মোহ মেটানোর জন্য কোরআন হাবিব বয়ান করেছেন দুনিয়ার মোহ মেটানোর জন্য মোহ এমনি আছে আমাদের মধ্যে দুনিয়ার মোহ জন্মগতভাবে এমনি আছে মেটানোর জন্য কোরআন হাদিস নাজিল করা হয়েছে আর ইংরেজদের সিলেবাস ওটাকে তাজা করার জন্য ওই মোহটাকে আরো বাড়ানোর জন্য ওই মোহটাকে আরো শানিত করার জন্য আরো ধারালো করার জন্য তাকে দুনিয়ার মায়ায় আরো লালায়িত করার জন্য ইংরেজরা সিলেবাস দিয়ে গেছে এই সিলেবাস যদি কেউ পড়ে আর দিন না শেখে ওলামা একরামের সহবাতে দেয় দিন না শেখে দাওয়াত তবলিগে দেয় দিন না শেখে দাওয়াতুল হকে দেয় দিন না শেখে তো তার পুরা লক্ষ্য হল দুনিয়ার আরামায়স তার বিদ্যার দৌড় এই পর্যন্ত আল্লাহ কোরআনে বলছেন তার এলেমের শেষ সীমানা হল গাড়ি বাড়ি এর বাইরে তার এলেম আর চলে না কিন্তু আসমানে এলম যেটা ওটা শেষ সীমানা তো গাড়ি বাড়ি না ওইটা শেষ সীমানা হল জান্নাত জান্নাতে যে আল্লাহর দিদার কোরআন হাদিসের এলেন জান্নাতের জান্নাত পর্যন্ত পৌঁছায় আল্লাহর দিদার লাভ করার তৌফিক দান করে এই জন্য আমার বলার উদ্দেশ্য এটা যে আল্লাহ যাদেরকে কোরআন সন্ন্যাস শেখার তৌফিক দিছে তারা আল্লাহ শুক্রিয়া আদায় করুক তারা নিজেরা আমল করুক অন্যকে দাওয়াত দিক আল্লাহ তাদেরকে মহা দান করছে আর যারা শিখতে পারে নাই তারা অন্তত ওলামাদের সহবাতে যায় ওলামাদের সহবাতে যায় দাওয়াত হকের মজলিসে যায় দাওয়াত তবলিগে সবাই লাগায় তারাও যদি কি করে ওই আসমানি এলেম শিখে ওখানে বসে শুনতে শুনতে শুনতে শুনতে তার মোটামুটি একটা ধারণা এসে যাবে তখন সে আর অন্যকে লুণ্ঠন করার চিন্তা ভাবনা করবে না কারণ তাকে শেখানো হয় ইকরামুল মুসলিমিন তাকে শেখানো হয় কি ইকরামুল মুসলিমিন নিজের জরুরতের উপরে অন্যের জরুরতকে প্রাধান্য দাও এটা শেখানো হয় নিজের জরুরতের উপরে কয়েকজন সাহাবি জখম হয়ে গেছে ইয়ার মুখ ইয়ার মুখ যুদ্ধ শেষ পানি পেশ করা হলো যারা পানি খাবে এমন সময় আর একজনের চিৎকার আওয়াজ আসে পানি খাইলেন না বলে ওই লোকটার মনে আমার থেকে বেশি কষ্ট হইতেছে অল্প পানি ওকে দিয়ে দেয় এরকম করে ঘুরে আসতে আসতে এও মরছে বাকিরাও চলে গেছে প্রত্যেকে অন্যের জরতকে প্রাধান্য দিতে দেয় পানি পান না করে শহীদ হয়ে গেছে পানি পান না করে শহীদ হয়ে গেছে তো মাদ্রাসায় পড়ে হোক আর মোবাইল মাদ্রাসায় যায় হোক আসমানি এলেম যখন দিলের ভিতরে আসে তখন সে আর কষাই হইতে পারে না পশাই বড় শিক্ষিত লোক তো কষাই হয়ে যায় তার যে নির্ধারিত ফিস আছে না দিলে সে কাজই করবে সেবার কোনো মনোভাব নেই দেশ প্রেম বলতে মুসলমানদের মধ্যে কিছুই নেই জানি না এদের কাছে দেশ প্রেমের কি সংজ্ঞা সংজ্ঞাটাই জানতে পারি না এরকম তারাও তো দাবি করে আমাদের সাংঘাতিক দেশপ্রেম আমরা দেশপ্রেমিক কিন্তু প্রত্যেকটা কাজ দেশের স্বার্থের খেলা কেমনি দেশপ্রেমিক হয় আল্লাহ জানে ওদের সংজ্ঞাই মনে হয় ভিন্ন যাই হোক তো বলতেছিলাম কোরআন এলাম যখন আসবে তো মানুষ অন্যকে প্রাধান্য দেওয়া শিখবে আর শুধু ইংরেজদের বিদ্যালয়তে শেখা হয় দিন না শেখা হয় সে কারণটা দেখবে না সব জাহান নামে যাও আমার জরুরত পড়া হয়েছে আমার জরুরত পড়া হয়েছে শরিয়াতে কুকুর পালা নিষেধ কেন এই কারণে কুকুরে অন্য কারো স্বার্থ দেখতে রাজি না অন্য কুকুরের স্বার্থ দেখতে রাজি না এত বড় মরা গরু এক মাসও খেয়ে পারবে না কিন্তু যে আর একটা কুকুর আসুক এরা বরদাস্ত করে না এত স্বার্থপর কুকুরের হাজারো গুণ আছে এই একটা দুর্নামও আছে স্বার্থপর শরিয়াতে কুকুর পালা এই জন্য নিষেধ যেই কুকুর পালবে কুকুরের সব আছে সে স্বার্থপর হয়ে গেছে তখন সে আর এক ভাইয়ের কল্যাণে কিছু করবে না না তাকে দাওয়াত দিয়ে নামাজ আনবে না তাকে দাওয়াত দিয়ে চিল্লায় নিবে না তাকে দাওয়াত দিয়ে আলেমুল আমার মজলিসে নিবে কোন খায়ের খাই করবে না সুৎখর ঘুষখর কারো খায়ের খাই করবে না সে গরিবের রক্ত শোষণ করাই তার কাজ সুৎখর মানে কি গরিবের রক্ত শোষণ করেই সে বড় হবে এই জন্য হাসরের ময়দানে বা মরার পরে এদেরকে শাস্তিতে দেওয়া হবে রক্তের দরিয়ার মধ্যে রাখা হবে দুনিয়াতে রক্ত শোষণ করা পছন্দ করতে ঠিক আছে কত রক্ত খেয়ে পারো রক্তের দরিয়ায় তোমাকে রাখা হবে কিনারা আসতে দেওয়া হবে না ফেরেস্ত দাঁড়ায় আছে পাথর লয়ে কিনারা আসতে চাইলে মাথা বেড়ে দিবে দুনিয়ায় গরিবের রক্ত খায় পেট ভরে নাই রক্ত দরিয়ায় দিয়ে দেওয়া হবে এই জন্য আমাদের ভিতরে মনোভাব থাকতে হবে ওই হাদিস নাস ওই ব্যক্তি সর্বোত্তম যার দ্বারা আল্লাহর বান্দাদের কল্যাণ হয় আল্লাহর বান্দাদের উপকার আমি ভাইদের উপকারের চিন্তা করি তাই দুনিয়া আমি উপকার হোক আখরাতের উপকার হোক আখেরাতের উপকার বেশি গুরুত্বপূর্ণ বেনামাজিকে আপনি নামাজি বানাই দিলেন ইমান সম্পর্কে কিছুই জানতো না তাকে ইমান সম্পর্কে ধারণা দিলেন কোরআন মোটাও পড়তে পারত না আপনি এক মাসের কোর্স করে তাদের হাতে কোরআন তুলে দিলেন আখরাতের কল্যাণ এত বড় কল্যাণ যে এগুলো কোনো তুলনা নেই একটা মানুষকে জাহান নাম থেকে বাঁচায় আপনি জান্নাতের মালিক বানাই দিলেন জান্নাতের রাস্তা উঠাই দিলেন এত বড় কল্যাণ এত বড় কল্যাণ একটা বড় কোনো কল্যাণ আর নেই পিঁপড়া তার স্বজাতির উপরে দরদ দেখাইছিল সুলাইমান আসসালাম তার বাহিনী নিয়ে নামতেছিল পিঁপড়া তাদের সতর্ক করছিল এই তাড়াতাড়ি করতে ঢুকবে এই যে দেখো সুলাইমান আসসালাম নামতেছে তার লোকজন ওনারা খেয়ালও করবে না তোমার ভর্তা হয়ে দেবে ভর্তা হয়ে দেবে তাড়াতাড়ি সব পিপড়া করতে বলে দিচ্ছে আল্লাহ তালা পিপড়ার কথা এত পছন্দ হয়েছে যে এই পিপড়ার নামে একটা সুরা বরাদ্দ করছে সুরা নামাল তো সুরা বন্ধ করে দিচ্ছে এবং ওই কিসা কোরআনে বায়ন করছে কেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য যে পিঁপড়া স্বজাতির প্রতি একটু খায়ের খাই করলো একটু কল্যাণ কামনা করলো আল্লাহ খুশি হয়ে গেছে তুমি আশাফুল মখলুকাত তুমি যাতে তোমার জাতির উপর একটু দয়া করো তার উপকার করো একটু দিনের দিকে ডাকো হাত পায়ে ধরো তোমার আল্লাহ তোমার বড় কত রাজি খুশি হয়ে যাবে সেজন্য আমাদের দায়িত্ব আল্লাহ যাদেরকে দিন নসিব করেছেন তারা অন্য ভাইদেরকে দিনের দিকে আহ্বান করবে তাহলে আল্লাহ তারা সকলকে আজাব গজব থেকে রক্ষা করবে আর এরা যে দিনদারি নিয়ে বসে থাকে আর কিছু লোক বদিনই কাজ করে তো গজব নজল হবে ওই বদিনও মরবে দিনদারও মরবে ওদেরকে যদি না ডাকা হয় দিনের দিকে নামাজের দিকে একসাথে গজব নাজল হবে ওই গজবটা বদ্দিন লোকদের উপরে সীমিত থাকবে না গজব যখন না হয় দুনিয়াতে সবাই উপর না হয় আমরাও ধ্বংস হয়ে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে অন্যের ক্ষতির থেকে বাঁচার ক্ষতির দান করেন বরং অন্যের দুনিয়াবি আখরাতের দিক দিয়ে যে কোনো দিক দিয়ে কিছু উপকার কেমনে করতে পারি ভাইয়ের খেদমত করতে পারে কিভাবে পারি তাকে ইকরামুল মুসলিমিন বলা হয় এই গুণ অর্জন করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রবিল আলম